আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকা সুপ্রিয় দর্শক শ্রোতা ইউনিভার্সাল ভিশন আয়োজিত পবিত্র রমাদান উপলক্ষে এই বিশেষ আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমালে ছলে অর্থাৎ রমাদান ও রমাদানে আমরা কিভাবে এই সৎ কাজ বা আমালে ছলে করতে পারি তা নিয়ে আমরা কথা বলতে চেষ্টা করব আমরা আমালে ছলে শব্দটির সাথে সবাই পরিচিত এবং আমরা এটাও জানি যে আমরা সবাই আমালে ছলে করতে চেষ্টা করি বা এটা আমাদের একটি কাঙ্ক্ষিত বিষয় কিন্তু আমাদের জানা নেই অথবা আমরা ভালোভাবে জানা প্রয়োজন সেটা হলো যে আমালে সালে কোরআনের আলোকে হাদিসের আলোকে কোনটি আমালে সালে আর কোনটি নয় কারণ হচ্ছে আমরা মানে কোরআন এবং হাদিসের আলোকে যদি আমাদের আমলগুলোকে যাচাই করে না নেই তাহলে সেটি অনেক সময় শির বা বেদাতের মধ্যে পরিগণিত হতে পারে তো আসুন প্রথমে দেখি যে কোরআনের ভাষায় আমালে ছলে কাকে বলে তা আমরা জানি যে আরবি আমাল শব্দের অর্থ হলো কাজ আর সালেহ মানে হলো সৎ ভালো কল্যাণকর কল্যাণময় কাজ তাহলে আমালে সালে মানে হলো সৎ কাজ কল্যাণময় কাজ কল্যাণকর কোরআনের সোরে বাকারার একশো সাতাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা আমালে সালের একটি ডেফিনেশন দিয়েছেন সংজ্ঞা দিয়েছেন আমার দৃষ্টিতে কোরআন এবং সন্ন্যার মধ্যে এটি হচ্ছে সর্বোত্তম ডেফিনেশন এক জায়গায় আরও অনেক কথা আছে কিন্তু আমি এক জায়গায় এটাকে গোছালো পেয়েছি আর কি সেটা আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে লাইসাল বীর র আং তো আল্লু উজু হাকুম কেবাল আল মাসিক ওয়াল মাগরিব ওলা কিন্নাল বীর র অর্থাৎ কোনো কল্যাণ নেই কোনো ই নেই মঙ্গল নেই যে তোমাদের মুখকে পূর্ব বা পশ্চিমের দিকে ফেরালে বরঞ্চ বীর বা আমালে ছালে হচ্ছে ওইটা প্রথম আমালে ছালে কোরআন বলছে সেটা হলো মান আমানাবিল্লাহ যে আল্লাহর প্রতি ইমান আনল তাহলে প্রথম আমালে সালে হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনা এরপরে বলছেন অল এমিল আখির অমালা অল মালা ইকাতি অল কিতাবি অন্নাবিয়ীন অর্থাৎ আখেরাতের প্রতি ইমান ফেরিস্তাদের প্রতি ইমান আসমানি গ্রন্থসমূহের প্রতি ইমান নবীগণের প্রতি ইমান وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل আর ওই মাল প্রদান করা যে মালের প্রতি আমার আপনার আসক্তি আছে ভালোবাসা আছে সেখান থেকে নিকটাত্মীয় এতি মিসকিন অবনে সাবিল পথচারী মুসাফিরকে দেবেন ওয়াসা ইলিন এবং প্রার্থীদেরকে দেবেন এরপরে বলছেন অফির রেকাব ওয়াল মৌফুন আবি আহাদু বাসা এখানে আল্লাহ তালা আরও কিছু কাজের কথা বলছেন নামাজ কায়েম করা জাকাত প্রদান করা ওয়াদা রক্ষা করা সহ আরও ধৈর্য ধারণ করা বিপদে এবং আনন্দের সময় অর্থাৎ সর্বাবস্থায় ধৈর্য ধারণ করা তারপরে পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস এখানে অনেকগুলো কাজের কথা আল্লাহ তালা বলেছেন এবং বলেছেন যে এরাই সত্যবাদী এরাই সঠিক পথে আছে এবং এরা হল মোত্তাকি সুপ্রিয় দর্শক শ্রোতা আমালে সলে সম্পর্কে আমি এই আয়াতের বিবরণটা আপনাদের সামনে তুলে ধরার মধ্য দিয়ে আমি আপনাদেরকে যে আহ্বানটা জানাচ্ছি যে রমাদান কোরআন নাজিলের মাসে মেহরবানি করে কোরআন কারিমের এই আয়াতটি আমি সহ আমরা যারা শুনলাম সবাই একটু বিশদভাবে জানতে চেষ্টা করব আজকে সময়ের স্বল্পতায় আমি এক জায়গায় বেশি না বলার জন্য আমি সেখান থেকে সংক্ষেপে এতটুকু বলে দ্বিতীয় প্রসঙ্গে আসছি তবে আমি আহ্বান রাখছি আমি সহ আমালে সালে কাকে বলে কোন কোন কাজ আমালে সালে এইটা কোরআনের সোরা বাকারার একশো সাতাত্তর নম্বর আয়াত যেটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেইটাকে অধ্যয়ন অনুধাবন করার আমরা চেষ্টা করব এবং ব্যক্তি জীবনে এটা আত্মস্থ করার মাধ্যমে আমরা নিজেকে আমালে সালেকারী অর্থাৎ সৎকর্মকারী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব আমার নিজের থেকে আপনাদেরকে আহ্বান করছি এরপরে আসেন তাহলে আমালে সালে কাকে বললাম আমরা এই আয়াতের আলোকে বুঝতে চেষ্টা করেছি প্রথম আমালে সালে হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনা এরপরে আসেন আমালে সালের গুরুত্ব এই শব্দটি কোরআন কারিমে পঞ্চাশ বার বা তার কিছু অধিকবার এসছে যেমন সুরায় আসরের মধ্যে আল্লাহ তালা বলছেন আমাদের জানা আছে সেটা হচ্ছে যে কালের শপথ আল আসর ইন্নাল ইনসান আলাফিকুস পৃথিবীর সব মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত কিন্তু ইল্লাল্লাদিনা আমানু আমিলুসালেহাত তারা না যারা ইমান এনেছে এবং আমালে সালে করছে এরপরে আরও দুইটা গুণাবলীর কথা বলছে অর্থাৎ চারটা কাজ যারা করেছে এরা ক্ষতিতে পড়বে না এবং কোরআনের বর্ণনা ভঙ্গিতে আমরা যেটা দেখছি সেটা হলো যে কোরআনের প্রায় সব জায়গায় ইমানের সাথেই আমালে সালের কথা বলা হয়েছে এটা দিয়ে আমরা কথাও বলতে পারি সেটা হলো যে কর্মহীন ইমান আনতে ইসলাম তার অনুসারীদেরকে উৎসাহিত করেনি আমরা অনেকে ইমান এনেই দায়িত্ব শেষ করেছি যে হ্যাঁ ইমান আনা একটা আমলে সালে ইমান এনেছি নামাজ পড়ি না পড়ি ইমান ঠিক আছে রোজা রাখা রাখলাম যতটুকু পারলাম রাখলাম অথবা রোজা রাখলাম ঠিক আছে নামাজ পড়লাম না ইফতার করলাম ইফতার খাওয়ালাম অর্থাৎ মৌলিক যে ইবাদতগুলো আছে এগুলো ইচ্ছামতো পালন করলাম অথবা করলাম না পাশাপাশি মামলাত মহাসাতের ক্ষেত্রে সমাজের প্রতি পরিবারের সদস্যদের প্রতি আত্মীয় স্বজনের প্রতি মানুষের প্রতি সেটা মুসলিম হোক অমুসলিম হোক তাদের যে অধিকার রয়েছে আমি মানুষ হিসাবে যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেগুলো পালন করলাম না আমি মুক্তি পেয়ে যাব বিষয়টি কিন্তু এরম না ইসলাম এইভাবে মুক্তির দিশা মুসলমানদেরকে দেননি ইসলামের অনুসারীদেরকে দিয়েছেন যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যেমন আল্লাহর হককে পূরণ করেছেন কোরআনের দাবিকে পূরণ করেছেন পরিবার প্রতিবেশীর দাবিকে পূরণ করেছেন মানবতার দাবিকে পূরণ করেছেন ঠিক একজন মুসলিমের জীবনেও এই সকল দাবি পূরণ করবে ইমানের পরে এই দাবিগুলো আদায় যেগুলো আছে যেমন আমরা নামাজ কায়েমকে এখানে আমলে সালের সংজ্ঞার মধ্যে পেয়েছি মানে জাকাত প্রদান কি এই সব কাজগুলোর মধ্যে আখেরাতের প্রতি বিশ্বাস সবগুলোর মধ্যে আছে তো আমরা যেগুলো আল্লাহর সাথে ইবাদত হিসাবে সম্পৃক্ত সেটাও যেমন আমাল সালের অংশ তেমনি মোয়ামালাত মহাসারাত হিসাবে বান্দার যে হক আছে সেই হকগুলোও যথাযথভাবে আদায়ের আমরা চেষ্টা করব আজকে দেখেন আমাদের মধ্যে অনেক রোজাদার আছেন অনেক নামাজি আছেন অনেক হজ পালনকারী আছেন যিনি আল্লাহর হকটা পূরণের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ যথেষ্ট সচেতন কিন্তু খোঁজ নিয়ে দেখা যাবে তিনি তার সন্তানের হককে অর্থাৎ মেয়েকে না দিয়ে জমিটা সম্পদটা ছেলেকে দিয়ে দিয়েছেন অথবা ভাই বোনকে দেননি অথবা তার ওয়ারিশ কাউকে না কাউকে ঠকিয়েছেন এই মানুষ কিন্তু হক বিনষ্ট করলেন যিনি হক বিনষ্টকারী তিনি আমলে সালে যথাযথভাবে প্রতিপাদনকারী না আর কাল খেয়ামতে কিন্তু আল্লাহ তার পক্ষের হক মাপ করলেও মানুষকে যদি আপনি ঠকিয়ে থাকেন মানুষের হক যদি বিনষ্ট করে থাকেন তাহলে কিন্তু আপনি আমালে ছলেকারী হলেন না আপনি ইমান এনেছেন কিন্তু আমালে ছলেকারী হলেন না এবং ওই হক পূরণ না করা পর্যন্ত আল্লাহ আপনাকে কিন্তু ছাড়বেন না এখন মানুষের হক কিভাবে বিনষ্ট হয় আপনি একজনকে না হক গালি দিয়েছেন এই গালির জন্য আপনাকে দুনিয়াতে তার সাথে মিট করে যেতে হবে না হলে ওখানে পরিশোধ করে আপনাকে যেতে হবে আপনি আপনার প্রতিবেশীর হক নষ্ট করেছেন তার দুর্নাম করেছেন তারপরে মিথ্যাচার করেছেন তার প্রতি জুলুম করেছেন আপনি ঘুষ খেয়েছেন এই যার কাছে নিয়েছেন সেই মানুষকে ওই টাকা দিতে না পারা পর্যন্ত আপনার কিন্তু মুক্তি নেই আপনি সুদ খেয়েছেন খারাপের দিকে মানুষকে ডেকেছেন মানে আপনার জীবনের যত খারাপ কাজ কাজ দুই রকম আমল মানে কাজ কাজ দুই রকম যেটা ভালো কাজ সেটা আমালে ছালে যেটা খারাপ কাজ সেটা আমালে সাইয়া বা খারাপ কাজ যেটা খারাপ কাজ সেই সকল কাজ গুনাহের কারণ যেটা আমালে ছালে সেই সকল কাজ হচ্ছে স্বভাবের কারণ সকল ভালো কাজ আপনাকে পরিত্রাণের দিকে নেবে সকল খারাপ কাজ আপনাকে ধ্বংস এবং জাহান্নামের দিকে নেবে আজকে দুনিয়ার জীবনে আমরা যারা অবলীলা ক্রমে মানুষের প্রতি জুলুম করছি বেইনছাপি করছি মানুষকে মিথ্যাচার করছি মানুষকে কষ্ট দিচ্ছি মানুষকে ঠকাচ্ছি মানুষের সাথে প্রতারণা করছি কথা মুখ দিয়ে কথা দিয়ে বলছি অনেক মানুষ দেখবেন কথা বলে বাঁকা করে বলে সে তার ছেলেই হোক স্ত্রী হোক বাবা মাই হোক বাঁকা করে বলে মানে তার কথার মধ্যে খোঁচা দেওয়া এই খোঁচা দেওয়া কিন্তু সুস্পষ্ট হারাম আপনি জীবনে যত মানুষকে খোঁচা দিয়ে কষ্ট দিয়েছেন এই সব কষ্ট দুনিয়াতে মাপ চেয়ে যাবেন না হলে ওখানে গিয়ে মাপ না হলে আপনার কিন্তু মুক্তি নেই তাহলে মানুষের সাথে ভালো কথা বলাটা আমালে সালে আর মানুষকে কষ্ট দিয়ে কথা বলাটা হলো কবিরা গোনা অর্থাৎ আমালে সালের বিপরীত সকল কাজই হচ্ছে আমালে সাইয়া বা গোনার কারণ এবং এই গোনাহের কারণ আপনি দূর না করলে আপনি শুধুই মানে নিয়ে পরিত্রাণের সুযোগ নাই তাহলে কি হলো যে ইসলাম শুধু বিশ্বাসে বিশ্বাসী না ইসলাম বিশ্বাস সহ কর্মে বিশ্বাসী ইমান এনে ছেড়ে দিয়েছেন হয়ে যাবে না যেমন ধরেন আমাদের যুক্তি কি বলে আমি চাকরি নিয়েছি কাজ করলাম না আমি কি বেতনের হকদার কখনোই না আমি একজনের নেতৃত্ব মেনে নিয়েছি অথচ তার অনুসরণ করলাম না আমি কি তার অনুসারী হওয়ার মর্যাদা পাওয়ার অধিকারী না সে সুবিধা পেতে পারি না আমি আপনি নিজেকে মুসলিম বলছি অথচ ইসলামের নির্দেশনা মানব না অন্য কারো নির্দেশনা মানব অথবা ইচ্ছা খেয়াল অনুযায়ী চলব অসম্ভব আপনি অনেক কিছু হতে পারেন কিন্তু মুসলিম না হ্যাঁ আপনার নাম মুসলিম হতে পারে আপনার বাড়ির দলিল মুসলিমের নামের উপরে হতে পারে মানুষেরা আপনারে আমারে আমাকে অনেক কিছু বলতে পারে কিন্তু আল্লাহর খাতায় আমালে সালে বা সৎকর্ম ছাড়া জান্নাতে যাওয়ার মুক্তি পাওয়ার কোনো কারণ নাই তার প্রমাণ আমরা সুরে আসরের মধ্যে আল্লাহ তালা পরিষ্কার বলে দিয়েছে আর একটা জিনিস কি জানেন যে মানুষকে যখন কোনো কিছু গোপন রাখা হয় তখন মানুষের আর্গুমেন্ট করার সুযোগ থাকে মানুষ বলতে পারে হ্যাঁ তুমি এটা বলবো আগে বলনি কেন আমি এটা করতাম না কিন্তু আল্লাহ সব বলে দিয়েছেন পরিষ্কার আসরের মধ্যে বলছেন যে সব মানুষ ক্ষতির মধ্যে এই চারটা কাজ যারা না করবে তার মধ্যে আমলে সালে একটা আমার আপনার জীবন যদি আমলে সালে কোন জিনিস আমলে সাইয়া খারাপ কোন জিনিস এটা যদি না বুঝি এইটার যদি পার্থক্য না করে চলি তাহলে কিন্তু শুধু ইমান নিয়ে পারলৌকিক অনন্ত জীবনের মুক্তি বা কল্যাণ পাওয়া আমাদের জন্য সম্ভব হবে না কোরআনের এই বর্ণনার আলোকে আমালে সালে করলে কি হবে কোরআনে সুসংবাদ দিয়েছে পঞ্চাশ জায়গায় নানাভাবে দিয়েছে কোথাও আমলে সালের ডেফিনেশন দিয়েছে কোথাও সুসংবাদ দিয়েছে যেমন এখানে সুরায় বাকারার পঁচিশ নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন বলছেন ওবাশিরিল্লাদিনা আমানু জান্নাত ইং জান্নাতিং তাজরিমিং তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন মিন রিজ ক যে অনবী আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন যারা ইমান এনেছে এবং আমালে সালে করেছে তাদের জন্য রয়েছে জান্নাত এমন জান্নাত নিদ দিয়ে নহরসমূহ একটা দুইটা না নহরসমূহ প্রবাহিত হয়ে গেছে এবং তারা প্রত্যেকেই সেখানে রিজিক প্রাপ্ত হবে হলো ফলমূল থেকে দুনিয়াতে যারা গরিব অভাবে আছে তারা পয়সার অভাবে ফলমূল খেতে পারে না যারা সামর্থ্যবান আছে তারা প্রতি নিয়মিত ফলমূল খেতে চান ডাক্তারের কাছে গেলে সুস্থতার জন্য ফলমূলের খাওয়ার উপদেশ দেন এই মূল্যবান রিজিকটা আল্লাহ সেদিন দেবেন কাদেরকে যারা ইমানের সাথে মানে শতামল করেছে আমালে ছালে করেছে নবী সাল্লাহ আসলামকে নির্দেশ করছেন যে তাদেরকে সুসংবাদ জানিয়ে দিন সুরায় বাকার বিরাশি নম্বর আয়তে আল্লাহ তাল্লাহ আবার বলছেন অল্লাদিন আমানু আমিলুসালেহাত উলাইকা সাহাবুল জান্না জনবী যারা ইমান এনেছে এবং সৎকাজ করেছে ওরাই জান্নাতের অধিবাসী হবে আর কি হবে হুমফি হা খালিদুন দুই চার দিনের জন্য যাবে না হঠাৎ যে চলে আসবে না চিরদিন সেখানে থাকবে স্থায়ীভাবে সেখানে থাকে সুরায় বাকারা দুশো সাতাত্তর নম্বর আল্লাহ আল্লাহ তালা বলছেন আরো আমানু ওয়ালা আলাইহিম ওয়ালাহুম স্পষ্ট করে বলছেন যে নিশ্চয় যারা ইমান এনেছে সৎকাজ অর্থাৎ আমালে সালে করেছে নামাজকে কায়েম করেছে নামাজ যা শেখায় সেটা নির্জীবন সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছে ওয়াতুস জাকা জাকাত প্রদান করেছে হিসাব করে আন্দাজনও মানে না ইচ্ছা মতো না আল্লাহর দেওয়া ওই আটটি খাতে হিসাব করে একদম সুনির্দিষ্ট হিসাব করে যে প্রদান করেছে লাহুম আজরুহুম তাদের জন্য রয়েছে তাদের প্রাপ্য ওজিরাত প্রতিদান এংদার রব্বিহীম কার কাছে তাদের রবের কাছে যার জন্য তারা এই কাজটা করেছে যার সন্তুষ্টির জন্য তো উজরাত তো আছে কিন্তু আর কি আছে প্রতিদানের সাথে সাথে আল্লাহ তালা এটাও ক্লিয়ার করছেন ওলা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই কেয়ামতের দিন মৃত্যুর পরে তাদের কোনো ভয় থাকবে না ওলাহম এহজানুন ভয় তো থাকবেই না সামান্যতম দুশ্চিন্তা করারও কারণ নাই তাদের থাকবে না অর্থাৎ আমরা যদি মৃত্যু পরবর্তী জীবনে চিন্তাহীন জীবনযাপন করতে পারি ভীতিহীন স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে চাই চিরস্থায়ীভাবে জান্নাতে যেতে চাই ওই নহরওয়ালা জান্নাত অর্থাৎ সর্বোচ্চ সম্মানিত স্বাচ্ছন্দ্যের জায়গায় যদি বসবাস করতে চাই সেখানে যদি উত্তম রিজিক পেতে চাই তাহলে আমাদেরকে ইমানের সাথে সাথে আমালে সালে করতে হবে সালাদ কায়েম করতে হবে জাকাত প্রদান করতে হবে এরপরে আল্লাহ তালা আরও বলছেন যে ওয়াদ আল্লাহ আমানু আমিলুসালেহাত লাহু মাগফিরাতু আজরুন আজিম সুরায় মায়েদার নয় নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ ওয়াদা করেছেন কথাটাকে আরও বেশি শক্তিশালী আরও সুনিশ্চিত করছে যে আল্লাহ তালা ওয়াদা করেছেন কাদের সাথে যারা ইমান এনেছে এবং যারা আমালে ছালে করেছে তাদের জন্য আল্লাহর ওয়াদা হচ্ছে প্রতিশ্রুতি হচ্ছে লাহু মাগ ফেরাতন তাদের জন্য ক্ষমা আর আল্লাহ যার জন্য ক্ষমাকে ওয়াদা করেন তার সফলতার জন্য আর কি থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা এই কোরআন নাজিলের মাসে এই বরকতময় মাসে যে মাসে একটি রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ বলা হয়েছে এই সুবর্ণ সুযোগের মাসে এই ইবাদতের বসন্তে আমাদের প্রত্যেকের জীবনের চরম এবং পরম টার্গেট হওয়া উচিত আল্লাহর এই ক্ষমার এই প্রতিশ্রুতিকে পাওয়া সেটা হলো আর কি বলছেন ওয়াজরুন আজিম এবং তাদের জন্য মহান পুরস্কার আছে মহান পুরস্কার আছে তা আল্লাহর কাছে যেটা মহান সেটা কি কোনো মানবীয় চিন্তায় অ্যাসেস করা পরিসংখ্যান করা অনুমান করা কি সম্ভব কখনো সম্ভব না তা আল্লাহ তালার প্রতিশ্রুতি হক এই হক প্রতিশ্রুতি এই সর্বোচ্চ সত্য প্রতিশ্রুতি কাদের জন্য যারা ইমানের সাথে আমালে সালে করছে তারপরে আল্লাহ তালা সুরায় নিসার একশো বাইশ নম্বর আয়াতে বলছেন হাক্কান অমান আল্লাহ তালা বলছেন যে যারা ইমান এনেছে সৎ কাজ করেছে আমি খুব দ্রুত তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো যার নিজ দিয়ে নহর সময় প্রবাহিত সেখানে তারা চিরদিন থাকবে চিরস্থায়ীভাবে থাকবে আর আল্লাহর হক হচ্ছে আল্লাহর ওয়াদা হচ্ছে হক যথাযথ সুপ্রিয় দর্শক শ্রোতা এইভাবে কোরআনে সত্রে সত্রে আল্লাহ তালা মাফের ঘোষণা দিয়েছেন জান্নাতের প্রশান্তি জান্নাতের চিরস্থায়ী অবস্থান সুখ স্বাচ্ছন্দ্যের কথা বলেছেন কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় লক্ষ্য করেছি প্রায় পঞ্চাশ জায়গা বা তার চেয়ে বেশি জায়গায় কোরআনে এই আমালে সালে শব্দটি উচ্চারিত হয়েছে ইনডাইরেক্টভাবে আরও আছে এই কাজটি রমাদানে আল্লাহর কাছে আমাদের একান্ত চাওয়া হতে পারে আমি সহ আপনাদের সবার জীবনের পরম চাওয়া হোক জাল্লা যা যে কাজের জন্য তুমি জান্নাতের ওয়াদা করেছো যে কাজের জন্য তোমার ক্ষমার ওয়াদা করেছো যে কাজের জন্য তোমার দৃষ্টিতে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার কথা তুমি বলেছ আল্লাহ সেই কাজের উপযুক্ত সামর্থ্য আমাদেরকে দাও তবে এর জন্য শর্ত হলো এই কাজে প্রতিটা আমালে ছাড়ে এখলাস থাকতে হবে অর্থাৎ আল্লাহর জন্যই সেটা হতে হবে লোক দেখানোর জন্য না ক্যামেরা ভিডিওর জন্য না আরেকটি হলো সে কাজটি নবী সাল্লা ইসলামের দেখানো পথে হতে হবে পদ্ধতিতে হতে হবে আমার আপনার ইচ্ছায় না আর একটা হলো এই আমালে সালে কারি হালাল রিজিকের ভক্ষণকারী হতে হবে আর আপনি যে দান সাদাকা করবেন এটাও যেন হালাল সম্পদ থেকে হয়ে থাকে আরও শর্ত আছে তো মৌলিক এই জিনিসগুলো যদি হয় তাহলে আমার আপনার আমালে সালে কাউন্টেবল হবে গ্রহণযোগ্য হবে প্রতিদানযোগ্য হবে আল্লাহর কাছে তার এই প্রতিশ্রুতি অনুযায়ী পাওয়া আশা করা যাবে আসুন এই রমাদানে আমরা আল্লাহর কাছে সবাই সাহায্য প্রার্থনা করি যায় আল্লাহ ইমানের সাথে সাথে আমরা যেন আমালে সালেহকারী হিসাবে জীবনের শেষ দিনটি অতিবাহিত করে তোমার কাছে হাজির হতে পারে আল্লাহ আমাদেরকে আমালে সালেহকারী হিসাবে সৎকর্মশীল হিসাবে গ্রহণ করুন এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম Thank you.